আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল আকরাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুলের রসুল আকরাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল রাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল রাম তুমি আছো শুয়ে মরুর মদিনাতে তুমি আছো শুয়ে মরুর মদিনাতে আজ তোমার পথে শান্তি পেলাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল রাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল আকরাম ভোরে রাজানে শুনি তব নাম প্রতিদিন নিজেকে উজাড় করে হাকে মুয়াজিন ভোরে রাজানে শুনি তব নাম প্রতিদিন নিজেকে উজাড় করে হাকে মুয়াজিন ভোরে রাজানে শুনি তব নাম প্রতিদিন নিজেকে উজাড় করে হাকে মুওয়াজিন আকাশ বাতাস তাই এখনো বলে আকাশ বাতাস তাই এখনো বলে তোমাকে বলি তো সব হবে আল আমিন আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল রাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল রাম তুমি আছো শুয়ে মরুর মদিনাতে আজ তোমার পথে শান্তি পেলাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল রাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল রাম রক্ত ঝরিয়ে চুতায় ফের প্রান্তরে গোসা করনি তবু একটু অন্তরে রক্ত ঝরিয়ে চুতায় ফের প্রান্তরে গোসা করনি তবু একটু অন্তরে রক্ত ঝরিয়ে চুতায় ফের প্রান্তরে গোসা করি তবু একটু অন্তরে দুই ধারে ছিল মালায়কা প্রস্তুত ইশারাই হয়ে যাবে নাস্তা নাবুত দুই ধারে ছিল মালায়কা প্রস্তুত ইশারাই হয়ে যাবে নাস্তা নাবুত দয়াই ভরা হৃদয় তবু আমলান আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুলক রাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল আকরাম তুমি আছো শুয়ে মরুর মদিনাতে তুমি আছো শুয়ে মরুর মদিনাতে আজ তোমার পথে শান্তি পেলাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল আকরাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল আকরাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল আকরাম আমরা জানাই হাজার সালাম তুমি মোদের রসুল আকরাম